জীবনের প্রয়োজনে চাই সুন্দর আগামীর দিন চাই সম্ভাবনা জীবনের প্রয়োজনে চাই সুন্দর আগামীর দিন চাই সম্ভাবনা জীবনের প্রয়োজনে চাই সুন্দর আগামীর দিন চাই সম্ভাবনা ভুবন জয়ের পথে এসো চলি একসাথে হৃদয়ের জানারা দাও খুলে এসো বন্ধু এসো বন্ধু এসো বন্ধু এসো বন্ধু বিশ্বাসের মিছিলে জীবনের প্রয়োজনে চাই সুন্দর আগামীর দিন চাই সম্ভাবনা জীবনের প্রয়োজনে চাই সুন্দর আগামীর দিন চাই সম্ভাবনা ভুবন জয়ের পথে এসো চলি একসাথে হৃদয়ের জানালা দাও খুলে এসো বন্ধু এসো বন্ধু এসো বন্ধু এসো বন্ধু বিশ্বাসের মিছিলে বিশ্বাসে ভরে নাও হৃদয় তোমার জীবন হবেই হবে আলোময় সংগ্রাম জীবনের পথ বেছে নাও চিরদিন রবে তুমি অখ বিশ্বাসে ভরে নাও হৃদয় তোমার জীবন হবেই হবে আলোময় সংগ্রাম জীবনের পথ বেছে নাও চিরদিন রবে তুমি অখ বিশ্বাসে ভরে নাও হৃদয় তোমার জীবন হবেই হবে আলম সংগ্রাম জীবনের পথ বেছে নাও চিরদিন রবে তুমি অখ পৃথিবী একদিন সোনার ছিল পৃথিবী একদিন সোনার ছিল বিশ্বাস বুকে লাগলে এসো বন্ধু এসো বন্ধু এসো বন্ধু এসো বন্ধু বিশ্বাসের মিছিলে জীবনের প্রয়োজনে চাই সুন্দর আগামীর দিন চাই সম্ভাবনা জীবনের প্রয়োজনে চাই সুন্দর আগামীর দিন চাই সম্ভাবনা ভুবন জয়ের পথে এসো চলি একসাথে হৃদয়ের জানালা দাও খুলে এসো বন্ধু এসো বন্ধু এসো বন্ধু এসো বন্ধু বিশ্বাসের মিছিলে সময়ের জ্ঞান যদি থাকে না মনে চিরকাল রবে তুমি নির্ব চিন্তার দরজাটা দাও খুলে দাও আগামীর দায় ভার করো সময়ের জ্ঞান যদি থাকে না মনে চিরকাল রবে তুমি নির্বোধ চিন্তার দরজাটা দাও খুলে দাও আগামীর দায় ভার করো সময়ের জ্ঞান যদি থাকে না মনে চিরকাল রবে তুমি নির্বু চিন্তার দরজাটা দাও খুলে দাও আগামীর দায় ভার করো বিশ্বাস আদর্শে তুমি সাজো বিশ্বাস আদর্শে তুমি সাজো পৃথিবী যাবে বদলে এসো বন্ধু এসো বন্ধু এসো বন্ধু এসো বন্ধু বিশ্বাসের মিছিলে জীবনের প্রয়োজনে চাই সুন্দর আগামীর দিন চাই সম্ভাবনা জীবনের প্রয়োজনে চাই সুন্দর আগামীর দিন চাই সম্ভাবনা ভুবন জয়ের পথে এসো চলি একসাথে হৃদয়ের জানালা দাও খুলে এসো বন্ধু এসো বন্ধু এসো বন্ধু এসো বন্ধু বিশ্বাসের মিছিলে